ওহো ওহো দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম তল তল তকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম তল তল তকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও হাতে হাত রাখো হাত সকলে ঘুম ভেঙে জেগে উঠে চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে দুনিয়ার মুসলিম এক হও এক হও হাতে হাত রাখো হাত সকলে ঘুম ভেঙে জেগে উঠো চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে হে দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম তোলো তোলো তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম তোলো তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম পৃথিবীর যতখানে চলে যত যুদ্ধ সত্য ও মিথ্যার দ্বন্দ্ব সবখানে মুসলিম এক অবরুদ্ধ হাত বাড়াবার পথ বন্ধ পৃথিবীর যতখানে চলে যত যুদ্ধ সত্য ও মিথ্যার দ্বন্দ্ব সবখানে মুসলিম এক অবরুদ্ধ হাত বাড়াবার পথ বন্ধ দুনিয়ার কুফার হয়ে গেছে একাকার ইসলাম ধ্বংসের লক্ষ্যে নাস্তিক মুরতাদ হয়ে গেছে উন্মাদ শয়তানি শক্তির পক্ষে মুসলিম শাসকেরা হয়ে গেছে পথহার আলোর প্রদীপ আজ হাজারো আধার ঘেরা চাই নব উত্থান গাও চেতনার গান সময়ে পাবেন আর না হলে শত্রুর জিন্দান করে দিতে খান খান একসাথে মারো টান তাহলে দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম তোলো তোলো তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম তোলো তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি গোলামির জিঞ্জির নিজেরাই পরিতাই নাই নাই আমাদের মুক্তি ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি গোলামির জিঞ্জির নিজেরাই পরিতাই নাই নাই আমাদের মুক্তি আল্লাহর বান্দা ও রাসুলের উম্মত শতকোটি আছি মোরা সত্য আমাদের মাঝে নাই একতার বন্ধন নেই সত্যের আনুগত্য আমরাই করেছি যে আমাদের ধ্বংস সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে একে একে ধরে খাবে সকলেই মরে যাবে এখনই না এক হয়ে দাঁড়ালে হে দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম তলো তলো তকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম তলো তলো তকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম ইউরোপ আমেরিকা তেলা পোকা চামচিকা আমরা তাদের চেয়ে কম কি সত্যের দাবানলে মুক্তি মশাল জেলে ঝলকে ঝলকে ওঠে চমকি ইউরোপ আমেরিকা তেলা পোকা চামচিকা আমরা তাদের চেয়ে কম কি সত্যের দাবানলে মুক্তি মশাল জেলে ঝলকে ঝলকে ওঠো চমকি আইসি আরবদের ভান্ডারে তালা দাও ভোগের পেয়ালা দাও গুড়িয়ে যখন পাবে না তেল নিভে যাবে ইসরায়েল পাবে না কোথাও তাকে কুড়িয়ে মিছে ভয় আর নয় আর কোনো ছাড় নয় এখন আর জোর যার পৃথিবীটা তার নয় মোমিনীরা জানবাজ নেবে নেবে রণসাজ থাকবে না জালিমের কবলে কাপছে জালিমরাজ আখেরি লড়াই আজ হবে দুর্বল আর সবলে দুনিয়ার মুসলিম এক দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক দুনিয়ার মুসলিম তলো তলো তকবির আল্লাহু আকবর দুনিয়ার মুসলিম তল তল তকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম জ্বলছে ফিলিস্তিন ইরাক তিউনিসিয়া সিরিয়া মিশর দেখো দুলছে দুলে ওঠে আফ্রিকা আরাকান কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে জ্বলছে ফিলিস্তিন ইরাক তিউনিসিয়া সিরিয়া মিশর দেখো দুলছে দুলে ওঠে আফ্রিকা আরাকান কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে ইয়েমেন তুরস্ক আর চেচনিয়া বসনিয়া কাবুল কান্দাহার তৈরি চীন হিন্দুস্তান খাইবার পাখতুন সুদান নাইজেরিয়া বৈরি হবে হবে বাতিলের সব পথ বন্ধ দিকে দিকে ভেসে আসে জিহাদের গন্ধ নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে মুক্তির ময়দানে লাখ লাখ শহীদের রক্ত জ্বলেছে আজ অনলে দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম তল তল তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম তলো তলো তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম শক্তির জোরে তারা যেখানে সেখানে খুশি আর কত আমাদের মারবে মোদের অর্থনীতি সংস্কৃতি ভেঙে দিয়ে সম্পদ সম্ভ্রম কারবে শক্তির জোরে তারা যেখানে সেখানে খুশি আর কত আমাদের মারবে মোদের অর্থনীতি সংস্কৃতি ভেঙে দিয়ে সম্পদ সম্ভ্রম কারবে যখনই লাগাম টানি পাল্টা আঘাত হানি রুখতে তাদের অপকর্ম তখনই শোনাই বাণী কেন করো হানাহানি ইসলাম শান্তির ধর্ম শান্তির ইসলামে বদর উহুদ আছে জিহাদের মন্ত্রটা শিখেছি নবীর কাছে যতই বোঝাক বল ছাড়বো না এক চুল জুলুম করলে কিবা ঠকালে আমরাই দেশে দেশে জাগবো নতুন বেশে রাতের আধার শেষে সকালে দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম তল তল তকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম তোলো তোলো তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম তোলো তোলো তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম তোলো তোলো তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম তোলো তোলো তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম তোলো তোলো তাকবির আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম তোলো তোলো তাকবির আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম তোলো তোলো তাকবির আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম almudina.com almudina.com